মূল্যবান তাকরির পেশ করবেন বাংলাদেশ জামিয়াতুস সালিকিনের রাজশাহী বিভাগীয় আমির আলহাজ হজরত মৌলানা হাফেজ আব্দুর রহমান দিদারি সাহেব রসুলপুর হজরতজির সুযোগ্য খলিফা ওনাকে তার মূল্যবান তাকরির করার জন্য সবিনয় অনুরোধ জানাইতেছি আর আল্লাহ পাকের দরবারে দরখাস্ত যেন আল্লাহ তালা ওনার জবান দিয়ে হেদায়তপূর্ণ কথা বের করে দেন এবং সেগুলো শুনে তদনুযায়ী আমুল করে আমাদেরকে আল্লাহ তালা জান্নাত বাসী করেন সকলে একটু স্বাগত তাকবীর জানাই নারায় তাকবীর নারায় তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله الصلاة والسلام على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض على الأرض وإذا خاتبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين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 করে আল্লাহর অলির খেদমতে এই বিশাল জনসমুদ্রে আমার মতো নাসিজ না খান্দাকে আসার বসার আপনাদেরও আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশের প্রায় জেলা থেকে কুদরতি হাতসানি দিয়ে এই রহমতি বরকত ইসলামিয়ানার নিচে উপস্থিত হওয়ার যেই সত্তা তৌফিক দিলেন তার শুক্রিয়া আদায় করে অন্তরে অন্তঃস্থল থেকে গগন বিদারী আওয়াজ দিয়ে জোরেশ্বরের সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম নাজিল হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নিপীড়িত বঞ্চিত অবহেলিত নিগৃহীত শোষিত মানবতার মুক্তির দিশারী সৈয়দুল আম্বিয়া খৈরুন্নাস খৈরুল বশার জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আর আপনি এমন এক শায়েখের মরিদ আল্লাহ একবার এলেমে আমুলে রুহানিয়াতে যার কোনো কুল কিনারা নাই এমন একজন মহামানবের ইয়াফিরি এই এইরকম একজন মহামানবের সহবত আল্লাহ সুবহান আমাকে আপনাকে দান করেছেন এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ হজরতকে একদিন জিজ্ঞেস করলাম আমি যে হজরত এই যে সাজারা শরীফ আপনার প্রায় কেতাবে লেখা এর কি কোনো আলাদা বরকত আছে আল্লাহর কুতুব বলেন শুধু বরকত না এ তসবি জলিলা আমি আর জিজ্ঞাসা করতে পারলাম না যে তসবিহ তো বুঝলাম জলিলা তো বুঝি না অনেকদিন মনের ভিতর এটা দাগ কাটে জিজ্ঞাসা করব কেতাব দেখব মনেও থাকে না একদিনে মহাদ্দেশ সাহকে জিজ্ঞেস করলাম উনি আরবির উপর পারদর্শী বলে দাবি করেন তুমি জলিলের শব্দের একটা ভুল অর্থ আমাকে বলে দিল তখন আমার ভেতরে তাড়না শুরু হলো দেখি তখন ডিকশনারি লোগাত খুলে দেখি আল্লাহ একবার এই জলিল শব্দের অর্থ হল অত্যন্ত গভীর কোন জিনিসকে আরবিতে জলিলা বলা হয় এই তসবির নাম হল তসবিহে জলিলা সাজারা শরীফ যেই বরকতপূর্ণ তসবিহ আমরা একটু পড়ে নিলে ভালো হয় না কি বলেন আমার সঙ্গে একমত মাশাল্লাহ তাহলে আসুন দোয়া করি আল্লাহ সুবাহ এই দোয়ার বরকতে যদি আমাদের কবুল করেন তাহলে জীবনটা তো ধন্য হয়ে যাবে কি বলেন তাই না আমার ভাইরা আল্লাহর কুতুব নির্দেশ করছেন তাই বসেছি আসলে তো বয়ান করার যোগ্যতা আমার নাই কোরআন হাদিসের বয়ান তো তিনি করেন যিনি জানেন আমি কিছু জানিও না বুঝিও না আসি আর যাই আর এখানে বসলে সবচেয়ে বড় বয়ান যেটা সেটা আমার ভেতরে কাজ করে যেখানে কোরআন হাদিসের কি বুঝাব এখানে একটা দাওরা হাদিস মাদ্রাসা কত মহাদ্দিস কত আলেম বসে আছে বাংলা মায়ের আনাসে কানাস থেকে কত হাজার হাজার ওলামা আসছে আমার রুহানি ভাইয়েরা তারাও কম আলেম না গতবার পাবনা এক জায়গায় সুজনগর থানায় মাহফিলে গেছি একজনে হালকায় জিকির চালায় তা আমি জিজ্ঞেস করলাম কর্তৃপক্ষ যে মৌলানা সাহেব বাড়ি কোথায় কয় হুজুর মৌলানা তো দূরের কথা লেখাপড়া কিচ্ছু জানে না তুরাবালি বকলম তা আমি গ্রামের সঙ্গে রসিকতা করেন কয় না কলম যে ওই নামলে তারা ধরে নিয়ে আসেন আমি আপনার লেখাপড়া কি কান্দা শুরু করছে হয়তো আছে এখানে আল্লাহ একবার কিন্তু তার বয়ানের ভিতর থেকে তার আলোচনার ভিতর থেকে আমি যে এলেমের গন্ধ পাচ্ছিলাম আল্লাহ একবার এই জন্য এই ময়দানে যারা একটু চোখ কান খোলা রাখছে আল্লাহর মেহরবানিতে আল্লাহ সুবাহান এরকম এলেম দিয়ে তাদের সিনা ভরিয়ে দিছে সুবাহান আল্লাহ এখানে যেই বয়ানটা আমার নজরে দরকার আমি মনে করি দরকার সেটা হলো যেখানে ফেরাউন সেখানে আল্লাহ পাক মুসা আলি সালাতামকে পাঠাইছে যেখানে নমরুদ সেখানে আল্লাহ ইব্রাহিম আলি সালাতামকে পাঠাইছে এইরকম কোন যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী আল্লাহ সুবহানাহু কালিমাতুল্লাহ তার কালামকে সুচ্চ করার জন্য যুগে যুগে এইরকম মনীষী পাঠিয়েছেন যে তারা এই বাতিলের মোকাবেলা করছেন আজকে এই একবিংশ শতাব্দীর গোটা বিশ্বব্যাপী এক চ্যালেঞ্জ গোটা বিশ্বব্যাপী এক আলোড়ন সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লামা রসুলপুরি এটা কেমনে এর ব্যাখ্যা বললে অনেক সময়ের দরকার আমার ভাইরা আজকে মানুষ দিশাহারা এক শ্রেণীর মানুষ পীর মুরিদির নাম শুনলে নাক সিটকায় কোরআন হাদিসের কোথাও নাই এটা শিরিক মুশরিক ইত্যাদি ইত্যাদি এগুলা ফতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে বলেন ঠিক না বেঠি এদের অবস্থা হলো যারা আমার পুরাতন ভাই আমার রুহানি ভাই এবং অনেক নতুন ভাই আসছেন এখানে হাজার হাজার আলেমলামা আছে হাজার হাজার আলেমলামা আছে তাদের সামনে আমি দৃঢ় নিয়ে সুচ্চ কণ্ঠে এই ঘোষণা করছি যারা বলে যে কোরআন হাদিসের কোথাও পীর মুরিদি নাই তাদের অবস্থাটা হলো আমি বলে থাকি একজনে দেড় আঙ্গুলে বেটার বউ নিয়ে আসছে শ্বশুরে বলছে একটু পানি খাওয়াও মটকায় পানি রাখতো পানি নিচে চলে গেছে এখন বেটার বউ ঘুরে এসে কয় যে আব্বা মটকায় পানি নাই এখন শ্বশুরে বলে মটকায় পানি নাই না তোমার মুরদ নাই কোনটা কথা কি বোঝেন মটকায় পানি আছে না নাই আসলে বেটার বউ দেড় আঙ্গুলে আর মুরদই নাই ওখান থেকে পানি তোলা তুই বেটা কোরআন হাদিসের কি পড়ছো আর কি শিখছো যে তুমি কোরআন হাদিস খুঁজিয়া পীর মুরিদি পাও না তোমার মতো কানা আর অন্ধ এই পৃথিবীতে আর কেউ হতে পারে من كان في هذه أعمى فهو في الآخرة أعمى وضل السبيل আমার আল্লাহ ঘোষণা করেন এই পৃথিবীতে এই দুনিয়াতে যারা অন্ধ হলো অন্ধ থাকলো বুঝাও বুঝল না এরাও অন্ধদের কাতারে কেয়ামতের ময়দানে দাঁড়াবে আর এরাই হবে অধিক পদভ্রষ্ট কি বলেন ঠিক নেবে এরা যে পদভ্রষ্ট এটা আমার আপনার কথা না আল্লাহ পাকের কথা পীর মুরিদি বুঝতে হবে আচ্ছা এই গেল এক শ্রেণী আর এক শ্রেণী পীর নাম শুনলেই অন্ধর মতো দৌড়ায় কানা ঘোড়া এ দৌড়ায় মুরিদ হয় হ্যাঁ কিন্তু পীর তো বুঝতে হবে আমি বলি যে সব পানি পানি না পেশাবও কিন্তু একটা পানি কি বলেন তাই না ডাবের পানিও পানি তরমুজের পানিও পানি পুকুরের পানিও পানি টিবলের পানিও পানি সব পানি কি খাওয়া যাবে আবার সব পানি খাওয়া যাবে সব পানি দিয়ে কি পবিত্রতা হাসিল করা যাবে সব পানি পানি না সব মানুষ কিন্তু মানুষ নাম তোমাকে পবিত্রতা হাসিল করার জন্য পানি বেছে নিতে হবে আল্লাহ একবার পান করার জন্য পানি বেছে নিতে হবে মরিদ হওয়ার জন্য তোমাকে পীর বেছে নিতে হবে যেই পানি পেশাব ও নিজেই না পাক ও আর একজনকে পাক করার ক্ষমতা তার নাই যেই পীর শরীয়ত নাই কোরআন নাই হাদিস নাই নামাজ নাই কিচ্ছু নাই সে নিজেই তো না পাক ও কেমন করে আর একজনের কলবকে পাক করবে কি বলেন ঠিক না বেটি এই আছে এক শ্রেণী অন্ধভক্ত দৌড়ায় আবার আছে আর এক শ্রেণী এরা চিন্তা করে যে পীরের আগে কারামত দেখি পীরের কি কারামত দেখি এই পীরের যদি কারামত থাকে তাহলে বোঝা যাবে যে এটা হকানি পীর আল্লাহ একবার এটা হতেই পারে এটা হতেই পারে আমিও যখন বায়াত হই প্রথম দিন মনে মনে আমার খেয়াল দেখি পীর সাহেবের কারামত না দেখা পর্যন্ত বায়াত হব না তখন আমি ইউনিভার্সিটির ছাত্র রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করি ছাত্র মানুষ বোঝেন না তখন রাজশাহী ইউনিভার্সিটি এক শ্রেণীর মানুষের খুব দাপট আর প্রভাব ইসলাম কায়েম করেই ছাড়বে এই রকম একটা অবস্থা এই প্রেক্ষাপটে আমারও ভেতরে একটা জিনিস মানে উকি মারতেছিল যাই হোক লম্বা চড়া কথা আমি আসল কথাটা বলতেছি আমার সামনে এক লোক দেখি মোটা এই সে মোটা মোটকু হ্যাঁ হজরত বয়ান করতেছে আজকে কণ্ঠের আওয়াজ নেই কণ্ঠ দিয়ে কথা বের হচ্ছে না কিন্তু এমন একটা সময় ছিল হজরতের বয়ানে মাটি সহ থরথর এই মাহফিলে আমি তাকাইয়া দেখি একজন মানুষও বৈশে নাই সব মানুষগুলো কাটা মুরগির মতো দেখাচ্ছে আমার সামনে মোটা মানুষটা বসা আমি মনে মনে চিন্তা করতেছি এই মটকু যদি পড়ে যায় তাহলে বুঝবো তো পীর হকানি পীর এক সময় হজরত বলতে যে মোনাজাত শেষ হয়ে গেছে এখন দেখি মটকুও পড়া আমিও পড়া আল্লাহ একবার তখন আর মনের ভিতর কোনো সন্দেহ থাকলো না যে যে হকানি পীর না এটা আর কোনো সন্দেহ থাকলো না কারামত অনেকের দেখতে মন চায় আল্লাহ আকবর আল্লাহর কুতুবের কিছু কারামত বয়ান করবে ইনশা আল্লাহ তার আগে আমি মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরতুল ফোরকানের তেষট্টি নম্বর আয়াতে করিম আপনাদের খেদমতে পেশ করেছি এখানে আল্লাহ সুবাহান বান্দা সবাই বান্দি সবাই হ্যাঁ। কিন্তু এক শ্রেণীর মানুষকে আল্লাহ একটা উপাধি দিছে এই উপাধি আমার মনে হয় যে যদি আমরা একটু মিলে নেই এই তেরোটা গুণ আছে তেষট্টি নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ সুহান তেরোটা গুণ বর্ণনা করছে এই গুণগুলো যদি সময় হয় আমরা একটু মিলাই নিব দেখি আমাদের ভেতর আছে কিনা কি আপনারা রাজি আছেন ভাই হ্যাঁ যারা রাজি আছেন হেরা ঘুমান শুয়ে আছে গল্প করতেছে কেউ আসছে ডিউটি করতে কেউ আসছে বিউটি দেখতে বোঝেন না হ্যাঁ, কেউ আসছে আসলে কেউ আসছে তালে তালে আল্লাহ হক বা এসে বাজারে ঘুরতেছে এদিক সেদিক ঘুরতেছে গল্পতে লিপ্ত আছে এই জন্য পুরাতন ভাইদেরকে আমি বিনীত অনুরোধ করব যে নতুনদের একটু শ্রম দেন এরা তো বোঝে না এই দরবারের গুরুত্ব তার তাদের বুঝে নাই তা আসুন আমরা একটু তসবিহে জলিলা পড়ে নেই হে আল্লাহ আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন পড়াইতে গেলে দেরি হয়ে যাবে হে আল্লাহ আমার অন্তরে ইস্কের আগুন জ্বালায় ইস্কের আগুন তো বোঝেন কি জ্বলা ছিল এরা লাফাইল কেন হ্যাঁ এরা লাফাইল কেন যারা বলে যে লাফাই কেন একজনে দেখলাম এই কে এই আমার পাশেই একজন বলতেছিল হ্যাঁ, আমি বলি যে ওই বেটার যে বেটা বলছো নাম তো আমি জানি না চিনিও না আপনি এসে একটু এখানে এরম লাফান দেখি <laughs> লাফান দেখি চ্যালেঞ্জ দেওয়া যায় না কি বলেন আপনারা একমত হ্যাঁ উনি এসে এখানে একটু ঘুরুকতে দেখি যে ডিগবাজি খেলো দেখি ডিগবাজি একটু খাকতে দেখি দাঁত বত্রিশটার কয়টা থাকে আর হাত পা চারখানের কয়খান ঠিক থাকে একটু আসলে ডিগবাজি দিক তো দেখি এই ডিগবাজি দেওয়ার জন্য ডিগবাজি অর্জন করার জন্য বহু টাকা বহু শ্রম ব্যয় করতে হয়েছে এমনি এমনি হয়নি কি বলেন ঠিক না বেটি প্রেম ডুবারু হইলে পরে ডুব দিলে সে মানিক পায় শরীয়ত ছাড়া জাপ দিও না মারে ভাতের দরিয়ায় শরীয়তের পোশাক পরে ঝাঁপ দিয়েই দেখো তুমি ঠিক থাকতে পারো না কি এসকের আগুন ওই মেস দিয়া সোলাই দুইটা দুই জিনিস নেগেটিভ আর পজিটিভ যখন ঘষা লাগে তখন যদি আগুন জ্বলতে পারে যারা নিজেদের আল্লাহ ইজ্জত সম্ভ্রম কি করলো মানুষে কত টিটকারি করলো কত আল্লাহ অপমান করেছে কত তুচ্ছ তাচ্ছিল্য করলো তারপরে মুখে দাঁড়িয়ে রাখছে মাথায় পাগড়ি উঠছে গায়ে জুব্বা উঠছে আল্লাহ আকবর মাথায় বাবরি উঠছে শূন্যতের পুরো আমল করে আল্লাহর হুকুম পুরা করতে গিয়ে অনেকে নিজের বাড়ি আলাদা করে নিছে স্ত্রীকে খাস পর্দায় রাখার জন্য আল্লাহ একবার এগুলো কিন্তু এমনে এমনে হয় না আন্ডার হ্যাঁ, এস্টিমেট করবেন না রসুলপুরের ময়দানকে প্লিজ আন্ডার এস্টিমেট কেউ করবেন না যদি আন্ডার এস্টিমেট করেন তাহলে আপনি আসেন আসেন আমার কথা হলো একটু ভিন্ন রাগ করেন আর দায়ী করেন একটু ভিন্ন আমি চ্যালেঞ্জ ছুড়ে দেই যে একটু আসেন যারা ক্রিটিসাইজ টিটকারি করেন হ্যাঁ সামনাসামনি হয়ে যাক কি বলেন তাই না এখন রাম ঠিক না আল্লাহ ঠিক এখন দুইজনে উঠা এখন কয় যে লাভ দিব যারটা ঠিক তার কিছু হবে না আর যারটা ঠিক না সে তার ধর্ম গ্রহণ করবে এখন ওই রাম কয় মুসলমানে কয় তুমি আগে লাভ দাও আমি পরে লাভ দিই ও আল্লাহ আকবরকে লাভ দিছে লাভ দিয়ে পড়ছে ওই আমার পাগলরা তো চার তালায় লাভ দিয়া রাস্তার উপর পড়ে গেছে পাশা ঝাড়তে ঝাড়তে উঠে হাঁটা দিছে এখন কয় রাম তুই লাভ মার এখন রাম চিন্তা করছে যে ও তো লাভ দিয়ে গেল এখন তো আমি তো হেরে গেলাম হ্যাঁ এখন আমারটা তো প্রমাণ করা লাগবে এখন ও কয় রাম কি বাম আর রাম কি বাম হরে রাম আল্লাহ এই কো যেই লাভ দিছে একেবারে পায়ে দুডেই মানে নিচে নলার থেকে গেছে একবারে পেঁয়াজ খেতে বোঝেন না বোঝেন না এই জন্য মুসলমানের কাজ হলো চ্যালেঞ্জ আল্লাহ পাক প্রথমেই চ্যালেঞ্জ ঘোষণা করছে লালিকাল কিতাবু লাফি নো ডাউট দিস কিতাব এই কিতাবের ভেতর কোন সন্দেহ নাই আর কেমত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ফাইল্লাম তাফালু ওয়ালান লাম তাফালু ওয়ালান হজরত ওলামাই কেরাম বুঝবেন যে লামতাফ আলু নফি জিহাদের সিগা এখানে ব্যবহার করা হয়েছে প্রথমে মানে অতীতকালে তোরা পারিস নাই ওয়ালান্তাফ আলু লান্তাকিদের সিগা ব্যবহার করা হয়েছে সামনের জন্য ভবিষ্যৎকালের জন্য হাত্তা সুরতুমুল মাকাবির কুল্লু নাফস বলে প্রত্যেক মানুষ শেষ মানুষটা কবরে যাওয়া পর্যন্ত যদি চেষ্টা করে যায় চেষ্টার পর চেষ্টা করে আল্লাহর কোরআনের একটা জের জবর পর্যন্ত উলুট পালট করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিছে আমরা সেই কালাম পড়ি সেই কিতাব পড়ি কি বলেন আমরা কি চ্যালেঞ্জের কথা বলতে পারি না হ্যাঁ যদি কোরআনের আমুল ভেতরে থাকে আল্লাহর ফজলে আমরা চ্যালেঞ্জ দিতে পারি আমাদের এই তরিকা হকানি তরিকা আমার ভাইয়েরা এতে কোনো সন্দেহ নাই সন্দেহ যদি থাকতো কত হাজার হাজার আলেম ওলামা এখানে বসে আছে আপনাদের পিছিয়ে সাথে বসে আছে চেনাই যায় না আসলেই তো চেনা যায় না পাগড়িওয়ালা সবটি জুব্বালা সবটি কুন্ডা মলবি কুন্ডা মহাদ্দেশ আর কুন্ডা মৌলানা এই যে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আল্লাহ একাকার হয়ে গেছে বুঝি না আমার চোখ নেই তো তাই দেখিও না বুঝিও না আল্লাহ আকবার আসুন আল্লাহ আমার অন্তরে এসকের আগুন জ্বালাইয়ে দাও তোমার মহাব্বতের নূর দ্বারা আমার অন্তরকে গুলজার মনোবর করে দাও তোমার মারিফাত ভিক্ষা দিয়া অন্তরের যাবতীয় ময়লা আবর্জনা কুরিপু কামনা তাড়না বাসনা জ্বালাইয়া পোড়াইয়া একদম ভস্য করে দাও বলে না আমি চিরকাল তোমার ভক্ত দাস হিসেবে কবুল করো আল্লাহ আমরা দুর্বল আমাদের যোগ্যতা নাই শায়কের ইজ্জত রক্ষা করতে পারি নাই আয় আল্লাহ আমাদের শায়কের সঙ্গে আমাদের সম্পর্ককে নেসবতকে মজবুত করে দাও আল্লাহ আমাদের শায়েখ অলিকুল শিরোমণি আল্লাহ আকবর আরিফ বিল্লাহ রইসুল ওলামা শাহ আব্দুল মতিন নিসার ইদামত বরকা তহমুল আলিয়ার খাতিরে হজরত শাহ আব্দুল খালেক হুসাইনি বর্ধমানী রহমতুল্লাহ আলাইহির খাতিরে হজরত শাহ সৈয়দ হাফিজ হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাইহির খাতিরে হজরত শাহ কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলাইহিল কাতিরে হজরতে শাহ হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলহির খাতিরে হজরতে শাহ নূর মোহাম্মদ হানজানবী রহমতুল্লাহ আলহির খাতিরে হজরতে শাহ আব্দুর রহিম শহীদ বেলায়তি রহমতুল্লাহ আলহির খাতিরে হজরতে শাহ আব্দুল বারি রহমতুল্লাহ আলহির খাতিরে হজরতে শাহ আব্দুল হাদি রহমতুল্লাহ আলহির খাতিরে হজরতে শাহ আজদুদ্দিন ইলাহাবাদী রহমতুল্লাহ আলহির খাতিরে হজরতে শাহ মোহাম্মদ মক্কি রহমতুল্লাহ আলহির খাতিরে হজরত শাহ মোহাম্মদী রহমতুল্লাহ আলহির খাতিরে হজরত শাহ মহিবুল্লাহ এলাহাবাদী রহমতুল্লাহ আলহির খাতিরে হজরত শাহ আবু সাইদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহির খাতিরে হজরত শাহ নিজামুদ্দিন বলকি রহমতুল্লাহ আলহির খাতিরে হজরত শাহ জালালউদ্দিন থানেশ্বরী রহমতুল্লাহ আলহির খাতিরে বিশ্ব কুতুব আল্লামা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি عليه الخطير হজরতে শাহ মোহাম্মদ রুদাউলবি রহমতুল্লাহ আলহির খতিরে হজরতে শাহ আহমদ রুদাউবিল রহমতুল্লাহ আলহির খতিরে হজরতে শাহ আব্দুল হক রুদায়বুই রহমতুল্লাহ আলহির খতিরে হজরতে জালাল উদ্দিন কাবিরুল আউলিয়া রহমতুল্লাহ আলহির খতিরে হজরতে শামসুদ্দিন তুর্গি পানিপুতি রহমতুল্লাহ আলহির খতিরে হজরতে আলাউদ্দিন আলসাবে রহমতুল্লাহ আলাইহির খাতির হজরতে শাহ ফরিদুদ্দিন গন্ধেশ্বর অযোধ্যানি রহমাতুল্লাহ আলাইহির খাতিরে হজরতে শাহ বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাতিরে হজরতে সুলতানুল আউলিয়া শাহ মঈনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহির খাতিরে হজরতে শাহ ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির খাতিরে হজরতে শাহ সৈয়দ শরীফ বিন্দানি রহমাতুল্লাহ আলাইহি তারিহের খাতিরে এখানে দুইখান কথা বলাই লাগে হজরতে শাহ সৈয়দ শাহ শরীফ সৈয়দ জিন্দানি রহমতুল্লাহ আলাই যিনি সিরাজগঞ্জের তারাসের এই হাড়িয়াল নওগা না হাড়িয়াল নওগায় শুয়া আছে আমাদের তরিকার একজন বুজুর্গ এবং সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই দাদা হুজুর বলেন আলহামদুলিল্লাহ আমাদের এই তরিকার আমাদের এই সাজারার ওরসের সময় যাইয়েন না মাঝে মধ্যে নিভৃতে যাইয়েন নিভৃতে যাইয়েন সেদিন এক পাগলায় ফোন দিছে কয় হুজুর কাশীনাথপুর যাই বল কেন বলে গোরস্থানে মোরাকাবা করবো রাত দুইটায় গোরস্থানে মোরাকাবা করবো রাত দুইটায় আল্লাহ আকবার এই তরিকার একজন সাধারণ সালেক আলেমোনা কিচ্ছু না এরা মোরাকাবা করবে রাত দুইটায় আর আমার শায়েকের ব্যাপারে বলা হয় এক শ্রেণীর মানুষ বলে থাকেন যে চরমনায় দাদা হজরত রহমতুল্লাহ ওনাকে খেলাফতি দেননি হ্যাঁ আপনার কথা মেনে নিলাম যদি যোগ্যতা থাকেন চ্যালেঞ্জ করলাম আসুন বসুন আমরা চরমনাই চলে যাই দাদা হজরত রহমতুল্লাহ আল্লাহর কবরের পাশে চতুর্দিকে ঘিরে পাগলদের নিয়ে বসে যাই বসে যা দাদা হজরত কি জিজ্ঞাসা করি যে হজরত আমার শায়েককে আপনি খেলাফতি দিচ্ছেন কিনা হ্যাঁ? নাক ছিটকাইয়া লাভ আছে আজে বাজে ফালতু কথা বলে লাভ আছে মানুষের মন নষ্ট করে লাভ আছে তোমার যোগ্যতা যদি থাকে আসো আল্লাহ একবার এই তরিকার এই সাধারণ একজন শায়েক কবরের পাশে সে কি করেন কবরের মোরাকাবা বসে মোরাকাবা আহা কথার মধ্যে কষ্ট এসে যায় খালি ব্যাস লাগে খালি ব্যাস লাগে এমদাদুল সুলুক বই বুস্তু পড়েন ভাইরা বিশ্বকুতুব রশিদ আহমেদ গঙ্গহির রহমতুল্লাহ আলাই লেখে এই মিয়া হকানিয়া অলির কাছে চিল্লাকাশি করো চিল্লাকাশি বোঝেননি এই মিয়া চিল্লা কাশি বোঝেন চল্লিশ দিন রোজা রাখিয়া কারো সঙ্গে কথা না বলে তকবিরে উলা যাতে ফৌত না হয় এই তকবিরে উলার সঙ্গে চল্লিশ দিন আরো আমল আছে আঠারো ঘন্টা মেহনত করা লাগে কয় ঘন্টা আঠারো ঘন্টার মেহনত করা লাগে এই চিল্লাকাশি রোজার মাসে সারা বছর এই দরবার শরীফে হয় একজন একটু দাঁড়ায় বলেন তো এই জাতীয় মেহনত বর্তমান বিশ্বে সারা দুনিয়ার কোথাও কোন অলির দরবারে আছে কিনা থাকলে দাঁড়ান মিয়া আল্লাহ একবার আমার আপনার মসজিদ যে মেহনত করতেছে আল্লাহ আকবার এ যে এক অপ্রতিদ্বন্দ্বী মেহনত আল্লাহ আকবর সম্মুখে দাঁড়ানোর মতো যোগ্যতা আজ পর্যন্ত কারো হয়নি ইনশাল্লাহ হবেও এখন আমাদের কিছু মেহনত করা লাগবে এই তুমি কাশীনাথপুর যায় কাশফুল কবুরে মোরাকাবায় বসো আজকে রাত্রে অথবা আজকে তো জুমার রাত আজ কিসের রাত আজকে জুমার রাত আসেন তো আমরা একদল হাজতের জন্য একটু বসি আল্লাহর কাছে দরখাস্ত করি এই কণ্ঠ কেন ছিনিয়ে নিল কেন ছিনিয়ে নেওয়া হলো দাবি করতে পারি না ইন্নামাস কুবাসিফ ও হুসনিল্লাহ আল্লাহ আমার মনের কথা দিলের কথা অভাব অভিযোগ যা কিছু আছে সব আমি আমার আল্লাহকে বলবো আবার আল্লাহ বলে বান্দারে তোরা যখন এইরকম করে বলো আমার যে কি মজা লাগে রে এ পাগলেরা আল্লাহ একবার আজকে গভীর রাত্রিতে বসো মানুষের জন্য কত বসলা আল্লাহ একবার আমাদের শায়কের জন্য বসা হয়নি শায়েকের জন্য বসি মাবুদকে ডাক দিয়ে বলি মাবুদ গম এই কণ্ঠ তুমি স্নেহা নিও না খোদা আবার সেই জৈবন কালের কণ্ঠ ফিরাইয়া দাও হজরত সালমান ফার্সিকে যদি এত হায়াত দিতে পারো আল্লাহ এই যুগের সালমান ফার্সি আমার আপনার সায়ককে বানায় দাও বলেন আমি আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য আমার মোহাব্বতের ভাইয়েরা আসুন আমাদের তরিকা অনেক পিসাব আছে <laughs> ওর নিসবত কোথায় দলিল কোথায় বলতেই পারে না ওর যে পীর কেটা তাও চেনে না <laughs> ওর যে পীর কেটা তাও চেনে না আমরা কতদূর গেছি উঠতে উঠতে এখন কত নম্বর আসমানে অবস্থান করছি এই মেয়েরা কন্যা কে জন্য বোঝেন না কিছু আল্লাহ আকবার এখন তরিকতের সাত আসমানে চলে গেছে আলহামদুলিল্লাহ বলে তরিকতের সাত আসমানে চলে গেছি আল্লাহর মেহরবানি শাহ সৈয়দ শরীফ জিন্দানি পর্যন্ত চলে গেছি আল্লাহ আকবর ওনার শায়েখ হজরত শাহ মৌজুদ তিস্তি রহমতুল্লাহ আলাইহির খাতিরে হজরত শাহু ইউসুফ সৃষ্টি রহমতুল্লাহ আলাইহির খাতিরে শাহ মোহাম্মদ মোহতরম সৃষ্টি রহমতুল্লাহ আলাইহির খাতিরে শাহ আহমদ আব্দুল সৃষ্টি রহমতুল্লাহ আলাইহির খাতিরে শাহ ইসহাক শামী রহমতুল্লাহ আলাইহির খাতিরে শাহ ফুজাইল আয়াজ রহমাতুল্লাহ আলাইহির খাতির শাহ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমাতুল্লাহ আউলিয়া খয়রুত তাবিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির খাতির আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসাদুল্লাহ গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতিরে অযোগ্য তোদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ আসার সময় গুনার বোঝা মাথায় নিয়ে এসেছিলাম আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের জিন্দগির তাম গুনাগুলো মাফ করিয়া দাও এ আল্লাহ তুমি দয়া করে কোনদিন দরখাস্ত করি নাই মায়া করে মহাব্বত করে অলিকুল শিরোমণি যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি সহবত মিলাইয়া দিসম আয় আল্লাহ তাই তরিকতের শেষ মাকাম পর্যন্ত না উঠাইয়া কবরে নিও না সবাই বলেন আল্লাহ অনেক দোয়া আছে করে নিবেন আল্লাহ আকবার আমার ভাইয়েরা এইভাবে দোয়া করলেন এই সাজারাম তসবিহে জলিলা পড়িয়া যদি গভীর রাত্রিতে যখন আমার মাওলা কুদরতি জবান দিয়ে ডাকতে থাকে বাজ আ বাজ আ आके हस्ती বাজ আ गर कफिर अगुबरुबुत পুরুস্তি বাজ আ ই দরবা দরগা মা দারে গানা উমিদিনিস এইভাবে যখন ডাকতে থাকে তখন আমার যদি মুরাদে না কোলায় এই সমস্ত বুজুর্গদের খাতির ধরিয়া যদি মাওলার কাছে বলা হয় বলেন তো দোয়া কবুল হবে কি হবে না দোয়া কবুল হইয়া যাবে আল্লাহ একবার আমার মাওলা দেওয়ার জন্য তৈয়ার কিন্তু আমি নিতে পারি না আল্লাহ আল্লাহ তাই আল্লাহ সুবাহ সুরাতুল ফুরকানের মধ্যে এই তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমার বান্দাদের ভিতর কাফের বেইমান নাস্তিক মোরতাদ কত আছে মানে আল্লাহ আকবার আব্দ হিসেবে বান্দা সবাই আমার বান্দা বান্দি কিন্তু এর ভিতরে কিছু ক্লাসে ক্লাসিফিকেশন আছে বলে কেমন আমি বলি মায়ের পেটে যিনি জন্ম নিছেন মানুষ হিসাবে যিনি জন্ম নিছেন উনি জাহান জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই আবার আল্লাহ পাক যাদেরকে টাকা পয়সা দুনিয়ার সম্পদ দান করছে এই শ্রেণীর মানুষও নামি বলেন নাউজুবিল্লা মানুষ নামি যে মায়ের পেটে জন্ম নিচ্ছে আর যাকে আল্লাহ সম্পদ দিছে এরাও জাহান্নামি এখন বাঁচার উপায় কি সে লম্বা চড়া কথা বাসার উপায় হলো যারা গুণ অর্জন করছে গুণগত মানুষ গুণগত মানুষ আল্লাহরে চিনছে এরাই হলো জান্নাতি সোহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কিছুটা হলেও তো চিনছি কি বলেন নাইলে কি বাড়ি ঘর সংসার কাজকর্ম দোকানপাট চাকরি বাকরি আল্লাহ কারো আষাঢ় মাস কারো সর্বনাশ এই যে পাগলারা কিছু কিছু বসে আছে চেহারা দেখতে আসি কয় যে উনিশ তারিখ কবে আসবি হ্যাঁ উনিশ তারিখ তাড়াতাড়ি আসতে পারো না আবার মোবাইল করে খামাখা ডিস্টার্ব দিবে আমি কই তুমি জানো না কবে মাহফিল কয়ে জানি তো এলা আপনি কন না কি জ্বালা শুরু হয়েছে কলদের মধ্যে আর এসকের আগুন জ্বলছে কি জ্বলেনি আল্লাহ আবার এক শ্রেণী আছে হই দেখেন আসেই নেই আপনি ডাইনে বামে খোঁজ না দেখেন এমন অজুহাত ডাইন হাত বাম হাত আর একটা হলো অজুহাত অজুহাত ওরে এমন গুতন গুতাইছে আর আসতে পারে পারেনি ওর আগুন নিবে গেছে ওর আগুন কি হয়েছে নিবে আছে আল্লাহর কসম খাইলে কাফারা দেওয়া লাগবে না এসকের আগুন যার কলজার মধ্যে চলে গেছে এরে কেউ থামাইতে পারবে না যার দিলে আছে এসকের জ্বালা যার দিলে আছে এসকের জ্বালা থামাইতে পারে না তার দুনিয়ার কোন বালা আহার নিদিরা লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইলাহা মোহাম্মদ পয়সা কামাই করার জন্য ওয়াজ করার সময় ঠিকই বলা যায় কিন্তু বাস্তবে তোমার মধ্যে আছে কিনা একটু চাইয়া দেখো পয়সা কামাই জন্য গলা ভালো কণ্ঠ ভালো পাবলিকও কয় ওরে ভালোর ভালো রে হার নিতে আর ভালো লাগে না ফজরের নামাজে জামাতি পায় না ওয়াজ করছে যে ঘুমারছে আসছে কোপাল পোড়া জাগনা পায়নি বাড়ি এলা দুল দেখে ফেলে বা মাদ্রাসার হুজুররা দুল দেখে ফেলে ধর্মী একটু দাওয়া আমরা ডাক দিবেন না <laughs> বলে তোমার অন্তরে কেমন জ্বালা যে তুমি তাহাজ্যতের সময় ঘুমাইয়া থাকলা আ কেমন আগুন জ্বলছে আল্লাহর কসম এই দরবারে যার অন্তরে আগুন জ্বলছে আল্লাহর কসম কাফারা দেওয়া লাগবে না ও তাহাজ্যতের সময় ঘুমায় থাকতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম পারবে না বিষ বীজ নেই ওকে উল্টে ফেলা দিবে এখনো ঘুমে আসছো কে ডাকতেছে দেখিস না হ্যাঁ বিছানা কথা বলে খা কোবাদব আবো আতসু বান্দা আন বামান অতু মরুদা বা হাক্কে জেন্দান সবারই জীবন আছে সবার জীবন আছে আমার তোমার সামনে এরা মুর্দা কিন্তু আল্লাহর কাছে এদের জীবন আছে সবাই আপন আপন ভাষায় কথা বলে আল্লাহ বিষ্ণারও জীবন আছে তুলার বালিশ নরম তোষক পঞ্চের তোষক তোমার ভেতরে যদি এসকের আগুন জ্বলে আগুন ওরা থামাইতে পারে না এই জন্য কয় তাড়াতাড়ি যেমন বুড়া হলে পারে খালি ক্যাটর ক্যাটর করে কয় ওল্ড হোমে নিয়ে যাও ওল্ড হোমে বৃদ্ধাশ্রমে নিয়ে যা ফালাইয়া দেয় অথবা কয় যে চিল্লায় পাঠাইয়া দাও হ্যাঁ কি কয় বুড়ার ক্যাটর ক্যাটর আর ভালো লাগে না মানে জ্বালা সইতে পারে না এই জন্য বাড়ির থেকে হটানোর চেষ্টা করে আল্লাহ আকবার যার কলজার মধ্যে এসকের জ্বালা আছে বিষ্ণা তোমাকে সহ্য করতে পারবে না আহার নিদ্রা ভালো লাগে না মুখে গলে হবে না দেখাইয়া দিতে হবে আল্লাহর কুতুবের কাছে চিল্লা কাশি বসো ভাত খাওয়ার সময় আছে ভাত ডাল একটা গ্লাসের মধ্যে নিয়ে চামচ দিয়ে ঘাই টেকার গড় গড়া গিলে খায় আবার তসবি নেওয়া লাগে <laughs> খাওয়ার সময় আছে কি বলেন খাওয়ার সময় আছে আল্লাহ আকবার হরেক রকমের ইফতারি আসে <laughs> হজরতের দরবার থেকে ইফতারি আসে অ খাওয়ার সময় আছে এক গ্লাস পানি খাইতেই তো সময় চলে গেল ছেলেবেলে মাদ্রাসা ছেলেবেলে বন্টন করে দিয়েও সারা যায় না সময় আছে এই বিদ্যাকে শিখায় তার জন্য করলে একটু ব্যথা লাগে না বর্তমান দুনিয়া ঘুরে আসো এই বিদ্যা কোন সাহেকে শিখাইতে পারতেছে একটু ঘুরে আসো দেখো কিন্তু আমার আপনার সাহেব শুধু কেন্দ্রে না বাংলার আনাসে কানাসে এখানে সেখানে তিন দিন ব্যাপী পঁচাশি ঘন্টা ব্যাপী এই ভ্রাম্যমান রুহানি হাসপাতাল কায়েম করে তিনি অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেন কথা ঠিক না ব্যাঠি আল্লাহ আল্লাহ সুবাহ তাই বললেন মাল যার দিছি জাহান নামে যাবে যদি জাকাত না দেও হজ ফরজ হয়েছে হজ যদি না করো আল্লাহ রাস্তায় যদি ব্যয় না করো কয় রসুলপুর যাবো গাড়ি ভাড়া নাই কপাল পোড়া তোর গাড়ি ভাড়া থাকবেও না তুই মুড়ি হয়েছো ফাইজলামি করার লাগে মুড়ি ধইস আগে মনে আসছিল না গাড়ি ভাড়া থাকে কি না থাকে তুই গাড়ি ভাড়া নাই আল্লাহর কসম তুই বাতাস রে বল যে আমি খাঁটি মুড়ি এ টাকা নাই পয়সা নাই আমাকে রসুলপুর নিয়ে চল হ্যাঁ আল্লাহর মেহরবানি থাকলে বাতাস তোমাকে রসুলপুর পার করে দিবে আল্লাহর মেহরবানি নাইকো টাকা নাইকো করি বাংলাদেশে রইলাম পড়ি প্রিয় নাকি সোনার মদিনায় রে সোনার মদিনায় কি বলেন হ্যাঁ এই সবক ঠিক মতো আদায় করো বিশুদ্ধবারে রাত্রে ঘুমানোর আগে এক হাজার বার করে তসবি হ্যাঁ, দরুশ শরীফ পড়ে ঘুমাও দেখো বাতাস তোমাকে মদিনায় নিয়ে চলে যাবে আল্লাহর মেহরবানি আল্লাহর মেহরবানি নিয়েই যাবে হ্যাঁ আল্লাহ কেমনি ব্যবস্থা করবে বুঝেও আসবে না সহজ জিনিস রেখে আমরা কঠিনের পিছনে দৌড়েছি হ্যাঁ কঠিনের পিছনে দৌড়েছি মাসুক আমার নষ্ট চোখে স্পষ্ট করে দেখি না তোমায় কেমন তুমি কিসের মতো বোঝা বড় দায় বলুন নষ্ট চোখে স্পষ্ট করে দেখি না তোমায় কেমন তুমি কিসের মতো বোঝা বড় দা কাউরে দিলে বিষাদ সিন্ধু কাউরে আবার করলে বন্ধু কারো আখি জলে ভরা কারো আবার দারুণ খরা কেমন খেলা খেলছ তুমি এই না দুনিয়ায় কেমন তুমি কিসের মতো বোঝা বড় দায় মোটেও দায় না বোঝা বড় দায় মোটেও দায় না পাগলা বলার কথা বলতিছে বোঝা যায় না আমার আল্লাহ ডাক দে কয় এই মোটেও দায় না রে মোটেও দায় না তুই কি জানিস না রসুলপুরে যায়াকে শিখিস নাই নাহনু আক্রব হে মিন হাবলিল এ কোথায় এই সারগের নিকটে কোথায় খোঁজো জাগা পাও না আমাকে কোথায় খোঁজো আফালা তুমি আল্লাহ রসুলপুরে গিয়ে কি ক্লাস করলে কি শিখলা আল্লাহ একবার নিজের ভিতর চাইয়া দেখ আমি আসি না মান্না গুঞ্জম দর জমিন আসমা লেখে গুঞ্জম দর কুলুবে মমেনা কুলুবুল মেনে আর তাই আমরা বলি মাসুক আমি তোমার প্রেমে পাগল পারা একটু মাসুক দাও না সারা আমি তোমার প্রেমে পাগল পারা একটু মাসুক দাও না সারা আমি প্রভু তোমার দাসী তুমি আমার সুরের বাসি আমি প্রভু তোমার দাসী তুমি আমার সুরের বাসি আমায় তুলে নাও গোবিদি তব প্রেমের নাই কেমন তুমি কিসের মতো বোঝা বড় দায় কোন দায় না হ্যাঁ দায় না আমার আল্লাহ তাই বলতেছে যাদের কাছে কোনো দায় না যারা বোঝে না খালি কই কোথায় গেলে পাবো তোমায় বলে দাও আমারে তোমার দেখা পাবো কবে সেদিন কত দূরে সেদিন কত দূরে এ তো হতাশার কথা হলো রে পাগলা এ তো হতাশার কথা হলো আমার মাওলার কালাম তো আমার মুর্শিদ শিখাইছে ভাই নামাজ তুয়াল্লু ভাসাম্মা বাজুল্লাহ তুয়াল্লু কোথায় যা পাওয়া লাগবে আমার আল্লাহ ডাক দেওয়া বলে বান্ধব যেই দিকে তাকাও যেই দিকে মুখ ফেরাও যেখানেই ঘোরো যেখানেই থাকো দেখবি ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহর সিহারাম এমন কিছুই চাইয়া দেখ মাওলার কুদরতি চেহারাখানা তোর চেহারার সঙ্গে মিশিয়া গেছে আল্লাহ আল্লাহ আল্লাহ একদিন কাম আয়নার সামনে যাইয়া দেখি আমার চেহারা আর নাই হজরতের কান হয়ে গেছে হজরতের মুখ হয়ে গেছে গালে টিপ দেই দেখি হজরতের গালের মতো গাল আহা আজকে আমার সামনে এক পাগল আইসা হজরতের গালে চুমা খাচ্ছে কপালে চুমা খায় কয় আজকে কত সুন্দর যে লাগতিছে হ্যাঁ ও ধরছে ধরে সমানে চুমা খাচ্ছে কয় চেহারাটা যে এত সুন্দর লাগতেছে আল্লাহ একবার আসলেই সুন্দর লাগতেছে কি বলেন বুড়া মানুষের চেহারা এটা হ্যাঁ পাগলারা কথা কোস না বুড়া মানুষের চেহারায় জল দিলে থাকে বুড়া মানুষের চেহারা হলে চামড়া ঘুষে মুছে যাবে একটু রুহানি নজর দেয়া সন্ধানী নজর দিয়া একটু তাকাইয়া দেখো খালি আসলে আর ঘুরলা তিন দিন থাকলে বেডিং পত্র বান্দার লেগে এখন কেমনে যাব বলে না একটু তাকাইয়া দেখো কার কাছে মরিদ হইছো আল্লাহ একবার কার কাছে কারামত দেখবে কারামত দেখতে হলে জমিয়ত জমিয়তকে দেখো মৌলানা আইনুল হক নাটোরিকে দেখো আল্লাহ কি কারামত চাও পাঁচটা না ছয়টা বেটা সবটি মৌলানা সবটি মৌলানা এ কারামত কার নাটুরি হুজুরের না হজরদির আ জোরে কও না কে মুফতি সিদ্দিকুর রহমান সাহেব ওনার সব ছেলেগুলোই মৌলানা মুফতি ওই নাজম শাহ হুজুরের মতো আল্লাহ একবার এই কারামত কার হ্যাঁ এইরম হাজার হাজার আলেম হজরতের ওসিলায় হাজার হাজার আলেম তৈরি হয়েছে এই মঞ্চে এই মাহফিলেই তারা আছে কি বলেন রসুলপুর মাদ্রাসার সাইকুল হাদিস সাইকুল হাদিস কার তৈরি কার তৈরি ওই যে বই বই নিয়ে বসে আছে চেহারাটা একটু দেখেন হাসতিছে খালি চেহারাটা খালি হাসতি আল্লাহ আকবার আর কি কারামত চান এই নিভৃত পল্লীর ভিতর একটা দাওরায় হাদিস মাদ্রাসা আর কি কারামত দরকার আরো নিবেন আরো কত কারামত আল্লাহ আকবার আমার ঘরের মধ্যে একদিন এক বিএসি আসছে হ্যাঁ, আসার কথা আপনি কার মরিদ গো পাঁচকল্লি টুপি জুব্বা আল্লাহ একবার আমরা জানি যে রসুলপুরের এই মরিদ এখন লম্বা চড়া ঘটনা আসল কথাটা বলতেছি এখন কয় যে হজরত আমি বৌগুলার কি জানি পূর্বে সারের মরিদ এম এ প্রফেসর দিয়ে ইসলাম হয় না ডাক্তার দিয়ে ইসলাম হয় না ইসলাম তাদের দ্বারাই হয় যারা ইসলামের পিছনে দশ বছর বোর্ডিং এর ডাইল খাইছে ইসলাম অত সহজ না প্রফেসর দিয়া ইসলাম হয় ডাক্তার দিয়া ইসলাম হয় তিনটা সিল্লা লাগাইয়া তুমি দেখো যে আলেম তুমি হেও করো হেও প্রতিপূর্ণ করো হ্যাঁ অত সহজ না বোর্ডিং এর ডাল খাও কোরআন হাদিস এমনে বোঝা যায় না আল্লাহ একবার আমার ভাইয়েরা আহা তারপর আমি হজরতকে জিজ্ঞেস করলাম উনি সারেন্ডার করছে কয় হজরত আপনি কাছে মুড়ি ধোব আমি ওর পরে জিজ্ঞেস করছি হজরত এই আপনি কেমনি বুঝলেন আমরা বুঝি না রসুলপুর যায় আসে টাকা পয়সা দেয় কয় যে সিহারা শুরুতে দেখা যায় আমার মুড়িদের মতো কিন্তু আমার দপ্তর খুলে দেখি তার নামটা নাই এ পাগলারা রসুলপুরের দপ্তর কুন্ডে রে এই রসুলপুরের দপ্তর কুন্ডা হ্যাঁ রসুলপুরের দপ্তর কুন্ডা দপ্তরে ওই মুড়িদের নাম নাই একটা মুড়িদের নাম নাই চেহারা শুরুতে দেখা যায় আর উনি বলে দিল যে আমার দপ্তরে তো তার নাম দেখি না তাহলে আমার তোমার নাম আছে না নাই হ্যাঁ আল্লাহ একবার অনেক পাগলা অনেক জায়গায় গেলে বলে যে হুজুর দোয়া করেন কিছুই পেলাম না ওই মিয়া কিছু পা অনেক কেরক হয়েছে তোমার আগে মাথায় পাঁচ করলি টুপি ছিল যুব্ব ছিল মুখে দাড়ি ছিল আল্লাহ একবার তাহাজত পড়তে পারতে জামাতের সঙ্গে পড়তে কি সাবার আকাশ দিয়ে উঠবে আকাশ দিয়ে উঠবে তো পাখির কাজ হ্যাঁ, পানির নিচে ডুব দিবে ও তো ব্যাঙ্গের কাজ আল্লাহ তোমাকে সুন্নতের রঙে রঙিন করছে এর চেয়ে বড় কারামত এই দরবারে আর কি চাও হ্যাঁ, আর কিছু নাই আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলেন ওয়াইবাদুর রহমান তেরোটা গুণ আছে তার এক নম্বরের গুম হলো আল্লাহর বান্দা হওয়া আব্দুনের জমা হলো এবাদ এক নম্বর আল্লাহর বান্দা হওয়া বান্দা কারে কয় আল্লাহ একবার বান্দা তাকেই বলে মনিব যা কয় মনিবের খেয়াল খুশি অনুযায়ী সব কাজ করে ওই যে হজরত বললেন একটা জিনিস নিয়ে দেখে কাজ করলে কাজ চিত করলে চিত আল্লাহ একবার আল্লাহ একবার তিনি হলেন বান্দা এম সুনা আল্লাহ না যখন জমিনে চলাফেরা করে অহংকার ভরে চলে রে নম্র ভরে চলে হাও না যখন জাহেলদের সঙ্গে তর্ক লেগে যায় ঝগড়া লাগার উপক্রম হয় আল্লাহ আকবর তাদের সঙ্গে যখন কথাবার্তা বলে জাহেল কাকে বলে জানেননি জাহেলের একটা ব্যাখ্যা শিখে নেন আমরা মনে করি যিনি লেখাপড়া না জানে উনি জাহেল বলে কোশ্চিন কালেও না লেখাপড়া অনেক জানে মলবি হয়েছে দাওরা পাশ করছে টাইটেল পাশ করছে কিন্তু আল্লাহ বোঝে না মারে ভাত বোঝে না আল্লাহ আকবর শরীয়ত বোঝে না সন্ন্যত বোঝে না আল্লাহ আকবর এ যতই লেখাপড়া জানুক না কেন আল্লাহ আল্লাহর কাছে এ হইল যাহে আবার হালাল হারামের জ্ঞান আছে এ আল্লাহর কাছে মৌলবি সাহ মৌলানা সাহ উনি আল্লাহর কাছে অনেক বড় আলেম ও আখির আলহামদুলিল্লাহ রবিল দোয়া চাই দোয়া করি ভাই আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম